মরহাবা মরহাবা ইয়া রসুলাল্লাহ মরহাবা মরহাবা ইয়া হাবিবাল্লাহ মরহাবা মরহাবা ইয়া রসুলাল্লাহ মরহাবা মরহাবা ইয়া তুমি জাহানের দিশারি তুমি উম্মতের কান্ডারি তুমি জাহানের দিশারি তুমি উম্মতের কান্ডারি তোমায় পে আমরা জপি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাগর নদী ঝর্ণা ধারা তোমার নামে পাগল পারা ও আকাশের চাঁদ সিতারা তোমার প্রেমে মাতোয়ারা ইহকালে তুমি পরকালে তুমি ইহকালে তুমি পরকালে তুমি পড়ল সারা সবার মনে পড়লো সারা সবার মনে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলাল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ মারহাবা মারহাবা ইয়া মার মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ সবুজ ঘেরা বন বনানি খোদার পার মেহেরবানি সাগর বুকের অথই পানি নবীর প্রেমে পেরেশানি সুখে দুঃখে তুমি হৃদয় মাছে তুমি সুখে দুঃখে তুমি হৃদয় মাছে তুমি অসহায়ের সহায় নবী অসহায়ের সহায় নবী নুরুম্মিন নুরুল্লাহ মার হাবা মার হাবাইয়া ইয়া মার হাবা মার হাবাইয়া হাবিবাল্লা তুমি জাহানের দিশারি তুমি উম্মতের কাণ্ডারি তুমি জাহানের দেশারি তুমি উম্মতের কাণ্ডারি তোমায় পে আমরা জোপি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ